যাবি তোর যাবার বেলা আসলো বলে যাবার আগে সবই কিছু তোর গুছিয়ে নিতে যাসনে ভুলে যাবি তোর যাবার বেলা আসলো বলে যাবার আগে সব কিছু তোর গুছিয়ে নিতে যাসনে ভুলে যাবি তোর যাবার বেলা আসলো বলে যাবার আগে সব কিছু তোর গুছিয়ে নিতে যাসনে ভুলে কাছাকাছি আপন জোনা মিটিয়ে দে তোর লেনা দেনা কাছাকাছি আপন জোনা মিটিয়ে দে তোর লেনা দেনা ও দূরে পালকি সাজে পড়শি কাঁদে ঝাপসা চোখের নোনা জ্বলে যাবি তোর যাবার বেলা আসলো বলে যাবার আগে সব কিছু তোর গুছিয়ে নিতে যাসনে ভুলে যাবি তোর যাবার বেলা আসলো বলে যাবার আগে সব কিছু তোর গুছিয়ে নিতে যাসনে ভুলে মিছি কাজে বেহুশ মনা হইনি পুরন তোর নিশালা মিছে কাজে বেহুশ মনা হইনি পুরন তোর নিশালা সফরের মূল সামানা হারিয়ে মোনা পড়ছে লোভের বিষানুলে যাবি তোর যাবার বেলা আসলো বলে যাবার আগে সব কিছু তোর গুছিয়ে নিতে যাসনি ভুলে যাবি তোর যাবার বেলা আসলো বলে যাবার আগে সব কিছু তোর গুছিয়ে নিতে যাসনি ভুলে খাটিয়ায় দেহুখানা নিবে বয়ে আপন জলা খাটিয়ায় দেহুখানা নিবে বয়ে আপন জলা মাটির ওই কবর ঘরে থাকবি পড়ে মেলবি না চোখ স্বপ্ন নিলে যাবি তোর যাবার বেলা আসলো বলে যাবার আগে সব কিছু তোর গুছিয়ে নিতে যাসনে ভুলে যাবি তোর যাবার বেলা আসলো বলে যাবার আগে সব কিছু তোর গুছিয়ে নিতে যাসনে ভুলে যাবি তোর যাবার বেলা আসলো বলে যাবার আগে সব কিছু তোর গুছিয়ে নিতে যাসনে ভুলে যাবি তোর যাবার বেলা আসলো বলে যাবার আগে সব কিছু তোর গুছিয়ে নিতে যাসনে ভুলে